أن يأخذ على أمته الميثاق لئن بعث محمد وهم أحيا ليؤمنن به ولينصرنه وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار আল্লাহ সুবাহান প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহান আমাদেরকে কুফ এবং শির্ক থেকে মুক্ত করে ইমানের দৌলত দান করেছেন পূর্ণাঙ্গ সর্বযোগে সর্বকালে গ্রহণযোগ্য উপযোগী একটি জীবন বিধান ইসলাম দান করেছেন ইসলাম কত উন্নত কত যুক্তিক ধর্মবিশ্বাস এবং কত উপযোগী জীবন বিধান সলফে সালেহীনদের এবং যারা অন্য ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছেন তাদের একটি উক্তি থেকে এই বিষয়টি উপলব্ধি করা যায় সাহাবাই কেরাম রেজওয়ানুল্লাহ তাহালা আলহিম আজমাইন তারা ইসলাম গ্রহণ করার পরে তাদের আদি পূর্বেকার উপাসনালয় যেগুলো ছিল ওই সব উপাসনালয়গুলো দৃষ্টিগোচর হলে অথবা ওইগুলোর পাশ দিয়ে সামনে দিয়ে চলাচল করলে তারা এই দোয়াখানা পাঠ করতেন আলহামদুলিল্লাহ وما كنا لنهتدي لولا أن هدانا الله সমস্ত প্রশংসা সেই রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দান করেছেন ওমা কুন্নালিনাহতাদিয়া আমরা কখনো সঠিক পথের সন্ধান পেতাম না যদি কিনা তিনি আমাদেরকে সঠিক পথ দান না করতেন আবেগ অনুভূতি নিয়ে কাফের শির কুফর এবং শিরকের অন্ধকারাচ্ছন্ন জীবনকে স্মরণ করে তারা যখন এইসব দেব দেবী মূর্তির উপাসনালয় গৃহগুরুর সামনে দিয়ে যেতেন তখন এই ঐতিহাসিক দোয়াখানা পড়তেন আলহামদুলিল্লাহ هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله এ থেকে উপলব্ধি করা যায় যে যারা বুঝেন যারা বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা যখন উপলব্ধি করেন তাদের ইসলামের পূর্বেকার জীবন আর ইসলাম গ্রহণের পরবর্তী জীবন তখন তারা উভয়ের মধ্যে পার্থক্য করতে পেরে অতীব আবেগ প্রবল হয়ে যান নিজেকে অতীব অপরাধী মনে করেন যে ইসলাম ছাড়া আমার জীবনের যে অংশটুকু অতিবাহিত হল নাস্তিকতার মধ্যে শির্ক এবং কুফরের মধ্যে বাতিল এবং বেদাহাতের মধ্যে আল্লাহর জীবন বিধানকে অমান্যকারী হিসাবে কোরআন এবং হাদিসকে বিদ্যাসনকারী হিসাবে এটা তো কত জঘন্যতম অপরাধ ছিল আমার মূলত ইসলাম ছাড়া এবং ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীতে কামত অবধি মানুষের মুক্তি মানুষের কল্যাণ মানুষের শান্তি মানুষের নিরাপত্তার জন্য এবং আখরাতে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য আর কোন মতবাদ আর কোন আদর্শ আর কোন ইদম পৃথিবীতে আর নাই এই সত্য এই সত্য বস্তুটি এই তাৎপর্যপূর্ণ তথ্যটি আল্লাহ সুবাহ যুগে যুগে যত নবী এবং রাসুলকে প্রেরণ করেছিলেন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিয়েছিলেন পবিত্র কোরআনে কারিমের যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ সবাহান এই আয়াতের মধ্যে এর এরশাদ করতেছেন আমি পৃথিবীতে আদম থেকে নিয়ে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলাম তাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি আমি তোমাদেরকে কিতাব দিয়েছি হ্যাকমত দিয়েছি তোমাদের এই কিতাব এবং হ্যাকমতকে সত্যায়ন করে যদি তোমাদের কাছে কোন নবী চলে আসেন তোমরা সেই নবীকে সাহায্য করবে এবং তার সহযোগিতা করবে قال أقرأتم وأخذتم على ذلكم إصري আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে বললেন তোমরা কি আমার এই অঙ্গীকারটুকু গ্রহণ করেছো কিনা স্বীকৃতি দিচ্ছ কিনা সমস্ত নবী এবং রাসূলরা বললেন কালু আকরার নাম আমরা স্বীকৃতি দিলাম আমরা এই অঙ্গীকার করছি কালা তাশহাদু তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের পক্ষ থেকে আমিও তোমাদের সাথে এই জন্য সাক্ষী রইলাম যে পৃথিবীতে যখনই এই কিতাব এবং হেকমত সত্যায়ন করে নবী আখর জমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসবে কি ইব্রাহিম নবী হোক কি ঈসা নবী হোক কি মুসা নবী হোক যিনি পৃথিবীতে আসবেন তার জন্য আল্লাহ তালা এই অঙ্গীকার নিয়ে নিয়েছেন যে আপনাদের নবুয়তকালে যদি নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চলে আসেন তাহলে আপনাদের এই নবুয়ত আপনাদের এই কিতাব আপনাদের এই যোগ্যতা এই রেসালত থাকার পরও আপনারা ওই নবীর উপরে ইমান নিয়ে আসতে হবে ওই নবীকে স্বীকার করতে হবে শুধু এখানেই শেষ নয় আপনাদের উপরে আরো একটি অঙ্গীকার রয়ে থাকলো যে আপনাদের উন্মতদেরকে আপনারা এই নবুয়ত এবং এই রেসারাতকে প্রত্যাখ্যান করে ছেড়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রেসালতকে গ্রহণ করার জন্য আদেশ করবেন এবং তাকে সাহায্য করার জন্য এবং তাকে তার উপরে ইমান আনার জন্য আপনারা আদেশ করবেন থেকে আজকের দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায় এবং ইহুদির সম্প্রদায় শিক্ষা গ্রহণ করা উচিত যে তারা আজকে যেই আদর্শ তারা আজকে যেই মতবাদ তারা আজকে যেই আসমানি কিতাবের কথা দাবি করতেছেন তারা আজকে যেই নবীর কথা দাবি করতেছেন যে নবীদের রেসালতের কথা দাবি করতেছেন এগুলো এবং এগুলোর মাধ্যমে এই আদর্শগুলো পৃথিবীর আপমার জনগণের মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য এই মতবাদকে চাপিয়ে দেওয়ার জন্য যে অপচেষ্টা করতেছেন এই সবগুলো কার্যক্রম সম্পূর্ণভাবে তাদের কাছে প্রেরিত আসমানে কিতাবের সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ উল্টা এবং তাদের সেই আদর্শ মতবাদগুলো পৃথিবীতে বর্তমান যুগে আল্লাহর বিধান অনুযায়ী অকার্যকর অকল্যাণকর হজরত আব্দুল্লাহ আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওসাল্লাম ওয়াসাল্লাম করেছেন মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা আলাইহিম মিসাক আল্লাহ তারা পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন লাইন বইসা মোহাম্মাদুন যদি তোমাদের জীবদ্দশায় নবী মোহাম্মদকে প্রেরণ করা হয় অবশ্যই তোমরা তার উপরে ইমান নিয়ে আসবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে ও আমারাহু أن يأخذ على أمتهم ميثاق এবং তাকে এই আদেশ করা হয়েছে তাদের উম্মত থেকে অঙ্গীকার নেওয়ার জন্য যে তাদের জীবদ্দশায় যদি নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ প্রেরণ করা হয় তখন তারা তাকে সাহায্য করবেন তার উপর ইমান নিয়ে আসবেন নবী আলাই ইসালাম আরেকখানা হাদিসের মধ্যে সাত করেন লাউকানা মুসা হাইয়ান বাইনা আজহরিকম মা হাল্লালাহু ইল্লা আন আইয়াত্তাবিআনি যদি মুসা নবী আজকে জীবিত থাকত আমার ধর্ম গ্রহণ করা ছাড়া আমার রেসালতকে বিশ্বাস করা ছাড়া তার কোনো প্রত্যান্তর ছিল না তাহলে বোঝা গেল পরিষ্কারভাবে আজকের ইহুদি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় আহলে কিতাব সম্প্রদায় আজকে যে দিন যে মতবাদ যে আদর্শ নিয়ে বুকে ধারণ করে জীবন অতিবাহিত করতেছেন এই মতবাদ এই আদর্শ বাতিল এই আদর্শ প্রত্যাখ্যাত এই আদর্শ অকার্যকর আল্লাহর মসজিদ এর কোনো গ্রহণযোগ্যতা নাই এজন্য যুগে যুগে ইহুদি এবং খ্রিস্টানদের সুবিচারক এবং ধর্মানুরাগী পণ্ডিতেরা যখনই নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি সম্পর্কে জানতে পেরেছেন তারা তাদের পূর্বেকার ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছেন এবং নবী মোহাম্মদুর রাসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গুণাবলী জানার পরে তাকে পাওয়ার জন্য তার নবুয়ত কালকে পাওয়ার জন্য তারা উদ্গ্রীব ছিলেন যে কখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি পৃথিবীতে আগমন করবেন এবং আমরা তার ধর্ম গ্রহণ করে তার উন্নত হয়ে আমরা দণ্ড হব এরকমই একজন সারা ইহুদি পণ্ডিত ইহুদি চিন্তাবিদ যিনি ইহুদি সম্প্রদায় কর্তৃক স্বীকৃত তারাই তাকে স্বীকৃতি দিয়েছেন যে তিনি আমাদের মধ্যে সেরা জ্ঞানী এবং সেরা ব্যক্তিত্ব তাওরাতের বিশাল আলেন তিনি এরকম একজন ব্যক্তিত্ব হলেন আবদুল্লাহ ইবনে সাল্লাম আবদুল্লাহ ইবনে সাল্লাম বলেন আমি যখন জানতে পেলাম মদিনা আগমন করলেন আমি তার কাছে উপস্থিত হলাম আমি তাকে তিনটি প্রশ্ন করলাম এবং বললাম এই প্রশ্নগুলো উত্তর নবী ছাড়া অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয় আমি তাকে বললাম মা আউ্বালু আসাত কেয়ামতের প্রথম আলামত কি অতপর তাকে আমি বললাম মা তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ জান্নাতের ভিতরে প্রথম কোন খাবারটি গ্রহণ করবেন অতপর আমি তাকে প্রশ্ন করলাম মা বালুল ওয়ালাদ ইয়ানজিউ ইলা আবিহি আও ইলা উম্মিহি সন্তান কখনো মায়ের আকৃতি ধারণ করে কখনো পিতার আকৃতি ধারণ করে এর কারণ কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো শুনে বললেন খাব্বারানি বিহিন্না আনিফান জিব্রাইল আমাকে এই প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে জিব্রাইল জানিয়ে গেলেন আম্মা আউয়ালু আশরাতিস সাআ ফানারুন তুহশারুন নাসু মিনাল মাশরিকি ইলাল মাগরিব ও আব্দুল্লাহ ইবনে সাল্লাম তোমার প্রশ্ন তোমার প্রথম প্রশ্ন কেয়ামতের প্রথম আলামত কি কেয়ামতের প্রথম আলামত হলো একটি আগুন যা মানুষকে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে দাবিত করে পশ্চিম দিগন্ত নিয়ে একাত্র করে দিবি তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল আউয়াল তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ জান্নাতবাসীরা প্রথমে জান্নাতের মধ্যে কি খাবার গ্রহণ করবে জান্নাতবাসীরা প্রথমে জান্নাতের মধ্যে খাবার গ্রহণ করবে কাবাদিল মাছের কলিজা তারা প্রথমে জান্নাতের মধ্যে গ্রহণ করবে তোমার তৃতীয় প্রশ্ন উত্তর নিয়ে নাও ও আম্মা সাবাহু ফিল ওয়ালাদি ফাইনার রাজুলা ইদা কাশিয়াল মারআত ফাসাবাকাহা মাউহু কানা সাবাহু লাহু ওয়াইদা সাবাকা মা উহা কানা সাবাহু লাহা আবদুল্লাহ ইবনে সালাম রে তুমি তোমার তৃতীয় প্রশ্ন উত্তর নিয়ে নাও স্বামী স্ত্রী যখন সঙ্গমে মিলন হয় তখন যদি স্বামীর পানি স্ত্রীর পানের উপরে প্রাধান্য লাভ করে তখন সন্তান স্বামীর আকৃতি ধারণ করে আর যদি স্ত্রীর পানি স্বামীর পানির উপরে প্রাধান্য লাভ করে তখন সন্তান স্ত্রীর আকৃতি ধারণ করে আবদুল্লাহ ইবনে সাল্লাম নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে যথাযথভাবে তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন তৎক্ষণাৎ তিনি স্বীকার করলেন আশাহাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোন উপাস্য নাই নিঃসন্দেহে আপনি হলেন আল্লাহ রাসুল এরপরে আবদুল্লাহ ইবনে সাল্লাম রাজি আল্লাহ আনহু ইসলাম কবুল করে নিলেন আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নাল ইয়াহুদা কাউমুন বক্তুন ইহুদি সম্প্রদায় হলো মিথ্যারোপকারী তারা যদি আমার ইসলাম সম্পর্কে জানতে পারে তখন তারা আমাকে মিথ্যারোপ করবে আমার ইসলাম সম্পর্কে তারা জানার আগে আপনি আমার ব্যক্তিত্ব সম্পর্কে আমার গুণাগুণ সম্পর্কে আমার যোগ্যতা সম্পর্কে তাদেরকে প্রশ্ন করুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার ইসলাম কবুল করাকে গোপন দেখে তাকে একদিকে আড়ালে রেখে ইহুদি সম্প্রদায়কে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও ইহুদিরা আবদুল্লাহ ইবনে সাল্লাম সম্পর্কে তোমাদের মতামত কি তার সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো ইহুদিরা একবারকে বললেন ذلك سيدنا وابن سيدنا وأعلمنا وابن أعلمنا وأخبرنا وابن أخبرنا وخيرنا وابن خيرنا وأفضلنا وابن أفضلنا ইহুদি সম্প্রদায় এক বাক্যে বলে উঠলেন সে তো আমাদের নেতা এবং নেতার সন্তান সেই তো আমাদের মধ্যে বড় জ্ঞানী এবং বড় জ্ঞানীর সন্তান সেই তো আমাদের মধ্যে বড় অভিজ্ঞ এবং বড় অভিজ্ঞ ব্যক্তির সন্তান সেই তো আমাদের মধ্যে সারা ব্যক্তিত্ব এবং সারা ব্যক্তিত্বের সন্তান এইভাবে তারা সব গুরু আবদুল্লাহ ইবনে সাল্লামের জন্য উপস্থাপন করলেন নবী সালাম তাদেরকে বললেন আফার ইন আসলাম তোমরা কি মত পোষণ করবে যদি আবদুল্লাহ ইবনে সাল্লাম ইসলাম কবুল করে নেয় তারা বলল قالوا آذنا الله ذلك حاشا لله ما كان ليسلم তারা এক বাক্যে বললেন আল্লাহ আশ্রয় কামনা করছি আমরা যতটুকু জানি যার উপরে তাওরাতের এলেমগুলো নির্ভর করে যার উপরে ইহুদির ধর্ম নির্ভর করে এমন ব্যক্তিত্ব আবদুল্লাহ ইবনে সাল্লাম কখনো ইসলাম কবুল করতে পারে না নবীজি একই প্রশ্ন তাদেরকে তিনবার করলেন তারা একই উত্তর দিলেন যে আব্দুল্লাহ ইবনে সাল্লাম কখনো ইসলাম কবুল করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয়ে থাকা আড়ালে থাকা আব্দুল্লাহ ইবনে সাল্লামকে বলল উখরুজ আলাইহিম তুমি বেরিয়ে আসো আব্দুল্লাহ ইবনে সাল্লাম বেরিয়ে আসে তাদের সামনে আবার কালিমায়ে তাওহীদ উচ্চারণ করলেন তিনি আবার বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং তিনি উপস্থিত ইয়াহুদিকে সম্বোধন করে বললেন ইয়া মাশারাল ইয়াহুদ ইত্তাকুল্লাহ فوالله الذي لا إله إلا هو إنكم لتعلمون أنه رسول ওয়ান্নাহু জাআ বিহাক্কিন আব্দুল্লাহ ইবনে সাল্লাম ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন ও জগতের ইহুদিরা আল্লাহকে ভয় কর ওই আল্লাহর কসম করে বলেছি যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই নবী মোহাম্মদ যে সত্য নবী এবং তিনি যে আল্লাহ রসুল তোমাদের সকলের এই বিষয়টি জানা আছে একটু আগে এই লোকগুলো যার প্রশংসা করলো যার প্রশংসা পঞ্চমুখ ছিল এই লোকগুলো যখন শুনল আবদুল্লাহ সাল্লাহ মুসলমান হয়ে গেলেন ওই মজলিসের মধ্যেই তারা তাদের কণ্ঠ পরিবর্তন করে ফেলল তারা তখন বলে উঠল কাজাবটা সর্বনা ওয়া ইবনু সর্রেনা আবদুল্লাহ ইবনে সাল্লামকে উদ্দেশ্য করে বললেন তুমি মিথ্যা বলেছ তুমি আসলে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং নিকৃষ্ট ব্যক্তির সন্তান আমার বলার উদ্দেশ্য হল যে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের যে সমস্ত পণ্ডিত ছিলেন যে সমস্ত জ্ঞানী ছিলেন এবং সুবিচারক তারা ধর্মানুরাগী তারা এই লোকগুলো যখনই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের বিষয়টি তাদের কাছে আসত তারা তৎক্ষণাৎ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে স্বীকার করতেন তার ধর্মকে স্বীকার করতেন এবং তার উপরে ইমান নিয়ে আসার জন্য তারা খুবই আগ্রহী ছিলেন অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হচ্ছে এজন্য আমি আপনাদের সামনে খ্রিস্টান সম্প্রদায়ের একজন সেরা ব্যক্তিত্বের একটি ঘটনা উল্লেখ করতে চাই তিনি হলেন রোম সম্রাট ফেরাতল এই রোম সম্রাট ফেরাতল তিনি আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন যেই মুহূর্তে তিনি আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন সেই মুহূর্তে আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয় নাই এই লোকটাকে রুম সম্রাট হেরাকল প্রশ্ন করলেন বিস্তারিত প্রশ্ন অনেক লম্বা হাদিস বখারি শরীরের মধ্যে এসেছে মূল কথাগুলো বলতে চাই রোম সম্রাট হেরাকল বলল আমি তোমাকে জিজ্ঞেস করলাম আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমাদের নবী যে লোকটি নবুয়তের দাবি করে সেই কি প্রতারণা করে কিনা ফাজাকারতা আল্লাহ তুমি বললে না ওয়াকাযালিকা রাসূলু লা কিন্তু এরকম হয় রাসূলরা কখনো প্রতারণাকারী হন না ওয়াসালতুকা আমি তোমাকে প্রশ্ন করলাম যে লোকটি নবুয়তের দাবি করে এই লোকটি তোমাদেরকে কি বিষয়ে আদেশ করে فذكرت أنه يأمركم أن تعبدوا الله ولا تشركوا به شيئا তুমি আমাকে উত্তরে বললে তিনি তোমাদেরকে আদেশ করেন এক আল্লাহর বন্দেগী করার জন্য এবং তার সাথে শিরিক না করার জন্য ওয়ায়ানহাকুম আন ইবাদাতিল আওতান এবং তোমাদেরকে নিষেধ করেন মূর্তি পূজা থেকে ওয়া মুরকুম সালাতি ওয়াস ওয়াল আসাব এবং তোমাদেরকে আদেশ করেন নামাজ কায়েম করার জন্য সত্য পথে থাকার জন্য সত্য কথা বলার জন্য নীতি নৈতিকতা অবলম্বন করার জন্য আমি ঘোষণা করছি যদি তুমি যেই কথাগুলি বললে এই কথাগুলো সত্য হয় এই নবী অছিরেই আমার এই রাজ্য পর্যন্ত দখল করে নিবে আর আমি তার সম্পর্কে জানি তবে তিনি যে তোমাদের মধ্য থেকে আসবে এটা আমার ধারণা ছিল না যদি আমি তার কাছে পৌঁছা সম্ভব হয় অবশ্যই আমি তার সাক্ষাৎ লাভ করব আর ওলাও কুন্তু এন্দাহু আন কাদামিহি আর যদি আমি তার কাছে উপস্থিত হই তার পদধূলি দিয়ে আমি নিজেকে ধন্য করতে চাই রোম সম্রাট সিরাপ সেও একজন খ্রিস্টান সে যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রেসাল সম্পর্কে জানতে পারলেন তিনি যখন খবরটি শুনলেন তিনি ইসলামকে স্বীকার করলেন ইসলামের নবীকে স্বীকার করলেন তিনি ইসলামের পক্ষে রায় দিয়ে দিলেন আজকে দুনিয়ার ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে আমরা আবেদন করতে চাই আপনারা যে ধর্ম প্রচার করতেছেন যে ধর্মর জন্য কুঠি কুঠি ডলার ব্যয় করতেছেন এবং যেই ধর্মটি সারা পৃথিবীর সত্তা সত্তা ধর্মাবলম্বী মুসলমান নরনারীর উপরে চাপিয়ে দেওয়ার জন্য কূট ও কৌশলের জাল বিস্তার করতেছেন আপনাদেরকে সচেতন করতে চায় আপনাদেরকে আহ্বান করতে চাই আপনাদের এই ঐতিহাসিক ব্যক্তিত্ব থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং আপনারা সঠিক ধর্মে ফিরে আসুন ইসলামকে কবুল করুন এবং ইসলাম যে শান্তির ধর্ম এই বাণীটি আপনারা স্বীকার করে নেন তাহলে পৃথিবীর সকল প্রকার অশান্তি অরাজকতা আজকের এই যোগে আমরা দূর করতে সক্ষম হব আল্লাহ তালা সকলকে শুভবুদ্ধি দান করুক এই আবেদন মহান দয়াময় আব্বুল আমিনের কাছে করছি রসুল করিম সাল্লাহ আলহু আসাল্লামের আরেকখানা হাদিস আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম এই হাদিস খানা থেকে ইহুদি খ্রিস্টানদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছু রয়েছে যদি কিনা তারা সত্য গ্রহণকারী হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন والذي نفس محمد بيدي لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار মুসলিম শরীফের মধ্যে হাদিস কানে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন আমার আগমন সম্পর্কে আমার নবুয়ত সম্পর্কে যদি কোনো ইয়াহুদি শুনে থাকে অথবা যদি কোনো খ্রিস্টান শুনে থাকে আর তার মৃত্যু হয়ে গেল সে আমার নবুয়তকে স্বীকার করল না আমার উপরে ইমান আনলো না তো তার ঠিকানা হলো জাহান্নাম তার ঠিকানাটা জাহান্নাম কারণ নবী সাল্লাহ আলাইসাল্লাম কোন গোত্র বিশেষ কোন ব্যক্তি বিশেষ কোন জাতি বিশেষের নিকট প্রেরিত হন নাই আল্লাহ তালার দত্তহীন ঘোষণা হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমি আপনাকে পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরণ করেছি মিনাল জিন্ন ওয়াল ইনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا হে রসুল তুমি বলে দাও এই জগতের মানুষেরা আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসুল হিসেবে প্রেরিত হয়েছি অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا আমি আপনাকে পৃথিবীর সকলের জন্য সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি কোরআনে করিম এবং হাদিস আর তাওরাত এবং জাবুরের যে সমস্ত কফিগুলো এখনো পাওয়া যায় এই কফিগুলোর মধ্যে গ্রন্থগুলোর মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহাসাল্লামের সত্যতার কথা পাওয়া যায় এবং হাজরতে ইসাদ হাজরতে মুসা থেকে শুরু করে যুগে যুগে যত নবী এবং রাসুল পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেকটি নবী এবং রাসুল তাদের উম্মদদেরকে এই আদেশ করে গিয়েছেন যে তোমরা যখন নবী মোহাম্মদ ইবিন আবদুল্লাহ আসবে তাকে স্বীকার করবে আমার ধর্মকে প্রত্যাখ্যান করবে আমার আদর্শকে প্রত্যাখ্যান করবে নবী মোহাম্মদ উল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে আমার ধর্ম রহিত হয়ে যাবে অতএব আজকে এই যে পৃথিবীর অশান্তি অরাজকতা এর মূল কারণ হচ্ছে আপনারা যে যেভাবে ব্যাখ্যা দেন না কেন এর একমাত্র কারণ হচ্ছে ইহুদি নাসারা ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় শত্রুতা বসত বিদ্বেষ প্রসূত তারা আজকে ইসলাম ইসলামের নবী ইসলামের সংবিধান কোরআন এবং হাদিসকে সমূলে উৎখাত করে তাদের জীববশত তাদের হিংসাবশত সেই রহিত এবং প্রত্যাখ্যাত সেই ধর্মকে সেই মতাদর্শকে আজকের পৃথিবীর মানুষকে জোর করে চাপিয়ে দিতে চায় অতএব খ্রিস্টান বন্ধুরা এবং ইহুদি বন্ধুরা তোমাদের কাছে আমাদের খোলাখুলি আবেদন হচ্ছে তোমাদের পূর্বপুরুষরা যে পদক যে পথের অনুসরণ করেছেন যে আদর্শের দৃষ্টান্ত রেখেছেন তোমরা সেই পথের অনুসরণ করো সেই সেই পথের পদাঙ্ক হয়ে তোমরা সামনে অগ্রসর হও তাহলে তোমাদের মাধ্যমে আল্লাহ তালা এবং উন্নত মোহাম্মদিয়াকে পরিপূর্ণ জীবন দিতে পারেন উন্মত মোহাম্মদের আদর্শকে প্রতিষ্ঠা করতে পারেন তোমরা যখন নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিনকে কবুল করবে তোমাদেরকে আল্লাহ তালা প্রশংসা করেছেন কোরআনে কারিমের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 প্রেরণ করলাম এই কিতাব সম্পর্কে শুনলো এই কিতাবের তেলাওয়াত শুনলো তাদের চোখের পানি অজর নয়নে পানি পড়তে থাকে তাদের দাড়িগুলো বিজে যায় তাদের গণ্ডদেশগুলো বিজে যায় আল্লাহর বয়ে এবং সত্যকে পেয়ে যাওয়ার কারণে আর তারা বলে আমরা কেন এবার আনবো না আল্লাহকে এবং কেন আমরা সত্যকে স্বীকার করব না আমরা তো এই কামনা করি যে আমাদের অতীতকে আল্লাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে আমাদেরকে ন্যাককারদের জাতের মধ্যে ন্যাককারদের দলের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেবেন আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষগুলোর প্রশংসা করেছেন আল্লাহ তালা এরশাদ করেন তারা যা বলল যা স্বীকার করলো তার বিনিময়ে আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে সুখ শান্তির আরাম আয়াসের নহরগুলো প্রবাহিত হচ্ছে এবং যারা সত্যকে স্বীকার করে সত্যকে মেনে নে আমি তাদেরকে এমনিভাবেই প্রতিদান দিয়ে থাকি অতএব ভাইরা আমার আলোচনা আর দীর্ঘ করতে চাই না পরিষ্কারভাবে নয় আমরা আমাদের আহলে কিতাব ভাই খ্রিস্টানদের কাছে ইহুদিদের কাছে এই উদাত্ত আহ্বান জানাই যে আপনারা সত্যকে স্বীকার করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে স্বীকার করে তার তার উপর প্রেরিত কোরআনকে স্বীকার করে তার সহি হাদিসগুলোকে স্বীকার করে পৃথিবীকে অশান্তি থেকে অরাজকতা থেকে দ্বন্দ্ব সংঘাত থেকে মুক্তিদান করুন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার উপরে প্রেরিত কোরআন এবং হাদিসকে গালি দেওয়া থেকে আপনারা নিজেকে বিরত রাখুন আল্লাহ তাআলা সকলকে শুভবুদ্ধি দান করুন এই আবেদন রেখে আজকের আলোচনা শেষ করছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته